সুরাতুল ফিল বিসমিল্লাহ রহমান রহিম আলাম তার আপনার কি জানা নেই যে কাইফা ফা আলা কিরূপ ব্যবহার করেছেন রব্বুকা আপনার প্রভু বি আসহাবিল ফিল হাতিওয়ালাদের সাথে আলাম ইয়াজ আল তিনি করে দেননি কায়দাহম তাদের চেষ্টা তদ্বিরকে ফি তাবলিল সম্পূর্ণরূপে ব্যর্থ ওয়া আরসালা এবং তিনি প্রেরণ করলেন আলাইহিম তাদের উপর তয়রন আবাবিল ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল মিহিম যারা তাদের উপর নিক্ষেপ করছিল সিজ্জিল কঙ্কর জাতীয় প্রস্তর সমূহ ফাজা আলাহুম অনন্তর আল্লাহ তালা তাদেরকে করে দিলেন আসফিম মাকুল ভক্ষিত ভুষির ন্যায়